ইসলামিক সেন্টার দম্মামের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে তাতে এই সিয়াম রমজান এবং সিয়াম এবং রমজানের সাথে সম্পৃক্ত কিছু মাসাইল কিছু আদব কায়দা এগুলি নিয়ে আলোচনা করব প্রথম দিন আলোচনাতে এতটুকু বলেছিলাম যে রমজানের হক আদায় করার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে এই রমজানের মাসাইল আহকাম আদব কায়দা জায়েজ না জায়েজ আপনার রোজা কিভাবে শক্তিশালী হবে রোজা কিসে দুর্বল হয়ে যাবে রোজা কিসে ভঙ্গ হয়ে যাবে এ সমস্ত মাসাইল এক কথায় আপনার রমজান এবং সিয়াম সম্পর্কে এবং রমজানে যে কোনো ভালো আমলগুলি যে আছে শরীয়তে সেগুলি সম্পর্কে জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ একজন মুসলিম হিসাবে দিনের জ্ঞান হাসিল করা ফরজ প্রত্যেক মুসলিমের আর দিনের একটি গুরুত্বপূর্ণ ইসলামের খুঁটি হচ্ছে এই রমজান মাসের সিয়াম রোজা আর রোজা যেহেতু এখন চলছে সুতরাং রোজা রাখার আগে এই রোজা রমজান এবং এর সাথে যতগুলি সম্পর্কিত বিষয় রয়েছে সে সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ ধীরে ধীরে আমরা ইনশা আল্লাহ তালা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব আজকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব তার একটা দিক হচ্ছে এই রোজার মাসে অনেক নেক আমল আছে এমনি সারা বছরে সব নেক আমলই আছে আপনার সামনে কিন্তু কিছু নেক আমল আছে যেগুলি শুধু রমজান মাসে অন্য কোনো মাসে হয়তো এই সুযোগ নেই বা এই সুযোগ থাকলে এই ফজিলত নেই সুতরাং ওই বিষয়গুলি সম্পর্কে বিশেষভাবে আপনাকে জানতে হবে আর এমনিতে একজন মুসলিম হিসাবে সারা বছর যে সমস্ত ভালো আমল নেক আমল সৎ কাজ আছে ওই সব সম্পর্কে জানতে হবে আর যেগুলি হারাম না যায় সারা বছর সারা জীবন সেগুলি সম্পর্কে আগে জানতে হবে আর রোজার অবস্থায় যেগুলি হারাম না যায় আর সেগুলি এই রোজার মাস আসলে জানতে হবে একজন মুসলিম হিসাব আপনাকে তো আমরা এখন আলোচনার শুরুতে আপনাদেরকে জিজ্ঞাসা করি রমজান মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল তৌহিদের পরে পাঁচ অক্ত নামাজের পরে যে আমলটি রমজান মাসের সাথে খাস সেটি কি রোজা রাখা সেয়াম সেয়াম সেয়াম কেউ বলেছিল এদিকে শুনতে পাইনি যদি কেউ বলে থাকে সুভান আল্লাহ আশ্চর্য আপনাদেরকে লাগে যে সবচাইতে বড় কাজ বললাম যে তৌহিদের পরে আল্লাহ এক ও এক ইল্লাল্লাহ তারপরে পাঁচ অক্ত নামাজ বলে দিলাম আর তারপরে কোন কাজটি সবচাইতে জরুরি আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ তা আপনাদের কাছে তারাবিটাই জরুরি কাজ আর কোরআন পড়াইটাই জরুরি কাজ আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কাজ না তাহলে কত ইসলাম সম্পর্কে জানা জরুরি চিন্তা করেন সবচেয়ে বড় যেই কাজটি রমজান মাসে যেটা অন্য কোনো মাসে হবে না আজকে শখ করে রোজা ছেড়ে দিলেন বিনা অসুস্থতায় আর বিনা সফরে বিনা কোনো শরীয়তি ওজের রোজা ছেড়ে দিলেন যদি রমজানের পরে রোজা রাখেন তো এই রোজা হবে না রোজা হবে না এবং কাজা যদি হয় হতো গুনাগার আপনি কাবিরা গুনাকারী কাবিরা গুনাকারী তো এই যে রমজান মাসের যে আমলগুলি রয়েছে সবচেয়ে বড় আমল গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কি বললাম রোজা রাখা সেয়াম সিয়াম হে সকল তোমাদের ওপর রোজাকে করা হয়েছে ফরজ করা হয়েছে কোথাও আছে যে তারাবিকে ফরজ করা হয়েছে আছে নাকি ফরজ করা হয়েছে কোথাও আছে কিন্তু আলাইকুম আর সিয়াম তোমাদের সিয়াম রোজাকে ফরজ করা হয়েছে তবে ওই দিনেই বলেছি যে রোজার আগে যেই কাজগুলি আছে ওই কাজগুলি আগে ঠিক করতে হবে তার মানে তৌহিদ আল্লাহ এক ও একক আল্লাহর সাথে কোনো শরিক নেই দুর্গাও শরিক নেই দর্গাও শরিক নেই হ্যাঁ সাধু সন্ন্যাসী শরিক নেই পীরও শরিক নেই এই পীর পূজা মাজার পূজা কবর পূজা এই সমস্ত শির্ক থেকে জাদু টোনার শির্ক সমস্ত রকম শির্ক থেকে মুক্ত হয়ে লাহ তৌহিদ কায়েম করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে প্রথম কাজ মানব জীবনে শুধু মুসলিম জীবনে না প্রত্যেক মানুষের উপর সবচেয়ে বড় ফরজ কাজ হচ্ছে তৌহিদ আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা আপনার অন্তরে আপনার কথায় আপনার জীবনের প্রত্যেকটি কাজে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই কথা প্রতিষ্ঠা করা তারপরে আপনার অন্তরে লাইলাহ আছে এর প্রতি বিশ্বাস আছে আর মুখে যে উচ্চারণ করেছেন কেলমার এতে আপনি সত্যবাদী মৃত্যুক নন হ্যাঁ এর প্রমাণ কি করে পাওয়া যাবে আপনি যে অন্তর থেকে বিশ্বাস করেছেন লাইলাহাইল্লাহকে মোহাম্মদ রসুল্লাহকে আর জবানে যে আপনি সাক্ষী দিচ্ছেন এই সাক্ষীতে আপনি সত্যবাদী আপনি মোনাফেক নন কপট নন মিথ্যাবাদী নন এর প্রমাণ কি এর প্রমাণ হচ্ছে পাঁচ অক্ত নামাজ এর প্রমাণ পাঁচ অক্ত নামাজ পাঁচবার নামাজ পড়ে এটা প্রমাণ করে দিচ্ছেন যে আমার অন্তরে আল্লাহর প্রতি ইমান আছে শের শাসনের প্রতি ইমান আছে তহিদ আমার আছে আর বোঝা গেছে আল্লাহ এক একক এ কথার বিশ্বাস আছে এ কথা যে সাক্ষী দিয়েছে এটা আমি সত্যবাদী আমি মৃত্যুক নই বেমান নই এর বাস্তব প্রমাণ যদি চান পাঁচবার আল্লাহর সামনে হাজিরা দিচ্ছি তার মানে যদি পাঁচবার আল্লাহ সামনে হাজিরা না দেন তাহলে আপনার মুখের সাক্ষীতে আপনি মিথ্যুক আর আপনার অন্তরে বিশ্বাস আছে কিনা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আর এই বিশ্বাস কোনো কাজে আসবে এটা হচ্ছে প্রশ্ন আপনার বিশ্বাস আছে যে ডিউটি করলে হ্যাঁ বেতন পাবো আছে না নাই বিশ্বাস আছে ডিউটি করলে বেতন পাবো তাই বলে তো ডিউটি যাচ্ছেন তাই বলে তো কর্ম করছেন করছেন না করছেন না আপনি যদি এই বিশ্বাস নিয়ে ঘরে শুয়ে থাকেন বেতন পাবেন হ্যাঁ আমার বিশ্বাস আছে যে বেতন ডিউটি করলে বেতন পাবো এটা একেবারে বিশ্বাস আছে আমার অকাট্য বিশ্বাস আছে কিন্তু আমি ডিউটি করি না বেতন পাবেন হ্যাঁ ঠিক ওই রকমই আপনার বিশ্বাস আছে আল্লাহ এক আর শেষ রসুল হচ্ছে মোহাম্মদ সাল্লাম কিন্তু আপনি কাজ দ্বারা প্রমাণ করলেন না ডেলি পাঁচ অক্ত নামাজ পড়ে তাহলে কি আল্লাহর কাছে বেতন পাবেন হ্যাঁ জান্নাত পাবেন কখনো জান্নাত পাবেন না এক কথায় অন্তরে যে বিশ্বাস আছে এ কথার বাস্তব প্রমাণ হচ্ছে পাঁচ অক্ত নামাজ এটা প্রমাণ করে দেওয়ার পরে মাঝে মধ্যে বেশ কিছু ফরজ আল্লাহ রেখেছেন এক বছরে একবার জাকাত ফরজ আর যদি জমি জায়গায় যদি আপনার খাদ্যদ্রব্য হয় হ্যাঁ, ধান গম ইত্যাদি হচ্ছে তো ওগুলো যখন উঠে আসবে তখন ওসর ফরজ হ্যাঁ, আর তারপরে রমজান আসলে রোজা শ্যাম ফরজ আর জীবনে একবার হজ ফরজ মহিলাদের জন্য হেজাব পর্দা ফরজ এরকম বেশ কিছু ফরজ কাজ আছে মানুষের হকের ক্ষেত্রে বাপ মায়ের সাথে সদ্ব্যবহার করা ফরজ ইত্যাদি মেলা ফরজ আছে এই পাঁচটি ইসলামের স্তম্ভ ছাড়া আরো মেলা ফরজ আছে ইসলামের চতুর্থ রোকন খুঁটি এবং ফরজ হচ্ছে এই রমজান মাসের রোজা এটা হচ্ছে এই রমজান মাসের স্পেশাল আমল এ আমল করলে কি পাবেন যদি কি আপনাকে জিজ্ঞাসা করে যে রমজানে রোজা রাখলে কি পাবো কি উত্তর দেবেন বলেন হ্যাঁ মেলা কিছু পাবেন একটা বলেন কি স্পেশাল উপহার পাবো ঠিক আছে আল্লাহ স্পেশাল নিজের হাতে নেকি দিবেন বুঝলাম হ্যাঁ আল্লাহ অতীতের গোনা মাফ করে দিবেন পাবেন না হাদিস নাই আর এটা বলবেন রমজান মাসে রোজা রাখলে কি হবে যত ভুল ভ্রান্তি অতীতে হয়েছে আল্লাহ কি করবেন মাফ করে দেবেন কাবিরা গোনা নামাজ পড়েন না মাফ করে দিবেন না সাগিরা ছোট ছোট গুণাগুলি মাফ করে দিবেন কাবিরা বড় গুনার জন্য তবা করতে হবে তবা মানে অঙ্গীকার করা যে আল্লাহ আর নামাজ ছাড়বো না ছেড়েছি ছেড়েছি এর আগে ছুটেছি আর নামাজ ছাড়বো না আল্লাহ আর হারাম খাবো না হারাম কাজ করবো না হারাম দেখবো না বড় গোনা থেকে তবা করতে হবে তাহলে মানসামা আমদান ইমান গফির আল্লাহ যেই ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যে আল্লাহ ফরজ করেছেন আল্লাহ আছেন এবং আল্লাহ পাক আমার কাছ থেকে রোজা চেয়েছেন আর আল্লাহ অর্ডার করেছেন আর এহতিসাব আর নেকির আশাই যে রোজা রাখলো গফির আল্লাহ মা তাকাদ্দামিন জাম্বি তার অতীতের খাতা কি হয়ে যাবে মাফ হয়ে যাবে ইনশা আল্লাহ জি রমজান মাসের দ্বিতীয় কোন আমল বলেন তাড়াতাড়ি করে বলেন দুই নম্বর কোন আমল রমজান মাসে করবেন যেটা অন্য মাসে করেন না আপনারা ওমরা ওমরা তো সারা বছরই করেন কিন্তু রমজান মাসে করলে একটু নেকি বেশি পাওয়া যাবে তাই না ওমরা সারা বছর যে কোনো সময় করতে পারেন যে কোনো দিনে করতে পারেন কিন্তু রমজান মাসে করলে হজের সমান নেকি পাবেন বা নবী করিম সাল্লামের সাথে হজ করার সব পাবেন তাহলে উমরা খাস থাকলো না রমজানের সাথে খাস আমল তারাবি কেয়ামে রমজান হ্যাঁ যেটাই তারাবি ওইটার নাম হচ্ছে রমজানের কেয়াম এইটা রমজান মাসের সাথে খাস আর জামাত সহকারে পড়া বিশেষ করে এইটা রমজান সাথে রমজানের সাথে খাস এইটা রমজান ছাড়া অন্য মাসে যখন পড়বেন তখন একা একা পড়বেন ওটার নাম তাহাজুদ ওই একই নামাজের নাম কি তাহাজুদ তাহাজুদ আলাদা নয় আর তারাবি আলাদা নয় যেসব আলেমরা আমাদের দেশে বলে যে তাহাজুদ আলাদা তারাবি আলাদা তারা দলিলের ধার ধারে না বা বুঝে না হয় বুঝে না অবুঝ আর না হয় দলিলের ধার ধারে না গোড়ামি করে কারণ মায় সরজি আল্লাহ তালানা বলেছেন যখন নবী সাল্লাহ সাল্লামের রাতের নামাজ সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হয় যে কাইফা কানা সলাত রসুল্লাহ বিল্লাইল রসুল্লাহ রাতের নামাজ কেমন ছিল রাতের নামাজ কেমন ছিল হ্যাঁ মানে ফরজ নামাজ নয় এশার ফজর না রাতের নামাজ মানে এমনি যেগুলো নফল সন্নত নামাজ তখন তিনি বলছেন মা কানা ইয়াজিদ ফি রমাদানা ওয়ালা ফি গাইরিহি আলা এহদা আশারা তারা রমজান মাসে হোক অথবা অন্য কোনো মাসে হোক রসুল্লাহ সাল্লাম এগারো রাকাতের বেশি পড়তেন না এগারো রাকাতের বেশি পড়তেন না রমজান মাসে এগারো রাকাত আর রমজানের বাইরেও সারা বছর এগারো রাকাত কিন্তু সারা বছরে ওইটাকে তারাবি বলা যাবে না তখন কি বলবেন ওটাকে তাহাজুদ বলবেন বা কেয়ামুল্লাইল বলতে পারেন কেয়ামে রমজান না রমজান যেহেতু নয় সেটা সেজন্য এগারো মাস বলেন কেয়ামুল্লাহ রাতের নামাজ হ্যাঁ রাতের নামাজ সলাতুল্লাহ রাতের নামাজ এইরকম বলবেন বিভিন্ন নাম আছে কিন্তু একই নামাজ যারা তাহাজুদ গুজার মানুষ তাদের জন্য অতিরিক্ত আলাদা কোনো নামাজ এটা নয় পার্থক্য শুধু যে রমজান মাসে জামাত সহকারে পড়া উত্তম জামাতে পড়া ফরজ নয় আবার যে তারাবি জামাতেই পড়তে হবে জরুরি নয় হয়তো আপনি জামাত ধরতে পারছেন না বা জামাতে পড়া সম্ভব হচ্ছে না ডিউটির জন্য বিভিন্ন কারণে যদি বাড়িতে পড়ে অসুবিধা নেই কিন্তু রমজান মাসে এই তারাবির নামাজটা জামাতে পড়া সোননাথ পক্ষান্তরে অন্য মাসে তাহাজ জমাত করে পড়া সোননাথের খেলাফ এটা নতুন মাসলা শোনেন অনেক সময় হয়তো খেয়াল করেনি কেউ যদি মনে করে যে আমরা গ্রামবাসী দশজন আমরা তাহাজ গুজার আমরা মসজিদে সারা বছর এই তাহাজুদের নামাজটা জামাত করে পড়বো তো পড়া যাবে না পড়া যাবে না আর তার সাহাবারা পড়তেন প্রায় প্রায় সকলেই পড়তেন কি জামাত করে পড়েছেন জামাত করে পড়েছেন এগারো মাস না পড়েননি রমজান মাসে তিন দিন জামাত করেছেন বাকি বেশি দিন কেন করেননি বাকি ৩০ দিন আরো যে সাতাশ দিন থাকে কেন করেননি নবী করিম তার কারণ বয়ান করে দিয়েছেন যে এই নামাজ আল্লাহ পাকে এত ভালো লেগেছে কারণ নবী সাল্লাম খুব লম্বা তারাবি পড়েছেন লম্বা তারাবি পড়েছেন এমন কি এসার পর থেকে শুরু করে ভোর রাত সাহারির সময় শহুরের সময় শেষ হতে যাচ্ছে সাহাবিরা বলছেন হাসিনা আইয়াফুতানাল ফালাহ আমাদের ভয় হলো যে এত লম্বা নামাজ পড়লাম আর বাড়িতে গিয়ে সাহারি খাওয়ার সুযোগ পাবো না সাহারি খাওয়ার সুযোগ পাবো না বাড়ি যেতে যেতে আজান হয়ে যাবে ফজরের কত লম্বা নামাজ ছিল তাহলে কত লম্বা নামাজ ছিল এই নামাজ আল্লাহকে এত চমৎকার লেগেছে যে আমি যদি তিন দিনের বেশি পড়তাম তোমাদেরকে নিয়ে জামাত করে তো খাসি তো আইফ তারা আলাইকুম আমাকে ভয় লাগছিল যে তোমাদের ওপর ফরজ নামাজের মতো করে ফরজ না করে দেওয়া হয় আর যদি ফরজ করে দেওয়া হয় তো তোমরা আদায় করতে পারবে না হ্যাঁ আজকে দেখেন পাঁচ অক্ত ফরজ নামাজ সতেরো টাকা আদায় করে না মুসলিমরা শতকরা পঁয়চানব্বই জন আধা নামাজি কেউ জুমা পড়া নামাজি কেউ দুই এক অক্ত পড়া নামাজি কেউ তিন অক্ত পড়া নামাজি কেউ চার অক্ত নামাজ পড়া নামাজি ম্যাক্সিমাম চার অক্ত পড়া নামাজি খুব বেশি পড়লে চার অক্ত পড়ে ফজরটা পড়ে না ফজরটা হুজুর ওই সূর্য উঠার পর পড়ি আল্লাহ বলেছেন সূর্য উঠার পরে হজের সময় তো ভিড় থাকে তাই না এক তো হজের সময় ভিড় থাকে দুই নম্বর কথা হজের সময় গেলে খরচও বেশি ঠিক না তিন নম্বর হজের সময়তে চেকিং আছে হ্যাঁ তাসরি বের করতে হবে এই করতে হবে সেই করতে হবে তো এত ঝামেলা না করে আরফার দিনটা আপনারা না গিয়ে আরফাটা যদি দশ বিশ দিন পরে করেন যখন হাজিগুলো সব চলে যাবে আর আপনারা প্রবাসী যারা সৌদি আরবে আছেন যদি মনে করেন যে আরফার দিন আর কুরবানিটা আমরা এক মাস পর মহরম মাসে করে নেব হবে হবে এই ফতোয়া তো চট করে দিতে পারছেন তো ফজর নামাজটা আল্লাহ ফরজ করলেন সূর্য ওঠার আগে আপনি ডেলি ডেলি সূর্য ওঠার পরে পড়বেন ইচ্ছা করে অ্যালার্ম লাগাইলেন না আল্লাহ নিয়ামত দিয়েছেন মোবাইলের এই নামাজ হবে এই ফতোয়া কেন মগজে ঢুকছে না এই ফতোয়া কেন ঢুকছে না বোঝা গেছে কথা <clears throat> তো যেমন হজ হজের টামের বাইরে হবে না কোরবানি কোরবানির টামের বাইরে হবে না অন্য সময় হবে না ঠিক তেমনি নামাজের অক্ত নির্ধারিত আছে নামাজের এই টাইমগুলোর আগেও হবে না পরেও হবে না শুনে রাখে ভালো করে এখন যদি মাগরেবের নামাজ আমরা লম্বা কোয়ালিটির নামাজ পড়ি তাও কবুল হবে না কারণ মাগরেবের নামাজের টাইম হয়নি আর মাগরেবের নামাজে যদি আমরা পড়ি টাইম পার করে এশার নামাজ টাইম পার করে ফজর নামাজ টাইম পার করে আসরের নামাজ মাগরেবের পরে সূর্য ডুবার পর ইচ্ছে করে ইচ্ছা করে ঘুমাইলাম যখন পারবো উঠবো তারপর নামাজ পড়বো নামাজ কবুল হবে না ভালো করে শুনে রাখেন আল্লাহর হস্তে মুসলমান হবেন ভালো মুসলমান হন হ্যাঁ অজ্ঞতার কারণে অনেকে এই মশলাগুলি এজন্য ক্লিয়ার করে বলছি কারণ অনেকে বুঝে না অজ্ঞতার কারণে ভাবছেন যে আমি তো পাঁচ টাইম নামাজ পড়ছি শুধু এতটুকু আমার ঘাটতি আছে যে ফজর নামাজটা ডিউটি যাওয়ার সময় সকাল সাতটাই পড়ছি সকাল নয়টাই পড়ছি বা জোহরের সময় পড়ে নিচ্ছি আর তো বেশি ঘাটতি করে সত্র তো পড়লাম কিন্তু আপনার খেয়াল খুশি পড়লেন টাইম পার করে সুতরাং কবুল হবে না একমাত্র কার কবুল হবে চেষ্টা রেখেছে উঠার ফজরে নিয়ত রেখেছে ফজরে ও জাগবো আর তারপরে অ্যালার্মও লাগিয়েছে অথবা কাউকে বলে রেখেছে অনিচ্ছাকৃত তারপরও জাগতে পারলো না সূর্য উঠে গেল অনিচ্ছাকৃত মাঝে মধ্যে মাসে দুদিন একদিন তিন দিন যদি এরকম হয়ে যায় আর তাহলে নবী বলছেন যে কোনো সময় যখন জাগবে তখনই নামাজটা পড়ে নাও যখন জাগবে তখনই নামাজটা পড়ে নাও মান্নামান সলাতিন আউ নাসিয়াহা ফালিও সাল্লিহা কেউ যদি নামাজের সময় ঘুমিয়ে থেকে যায় অনিচ্ছাকৃত ভাবে ইচ্ছা করে নয় আউ নাসে অথবা ভুলে যায় জামাত হয়ে গেছে পরে নামাজটা পড়তে ভুলে গেছে যারে আজকে নামাজ পড়িনি ডেলি ডেলি যার জামাতে নামাজ পড়ে বাস হঠাৎ করে একদিন যদি জামাতটা ছুটে যায় আচ্ছা পরে গিয়ে পড়ছি অনেক সময় গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছেন ভুলেই গেছেন হতে পারে এরকম কেউ যদি নামাজ ভুলে যায় অথবা ঘুমিয়ে থেকে যায় অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত ফালিও সাল্লেহা এদা জাকারাহা যখন স্মরণ আসবে তখন নামাজটা পড়ে নে ফাইন না যা অক্ত হয় এটাই হচ্ছে তার টাইম তাহলে এমন ঘুম আসলো কেউ জাগাবার হলো না অ্যালার্ম বাজলো না বাজলো লাগিয়ে রেখেছেন কিন্তু শুনতে পেলেন না কখন যে বন্ধ করেছেন কি হয়েছে না হয়েছে যখন আপনার ঘুম ভাঙবে তখনই উজু করে নামাজ পড়ে না তখনই নামাজ পড়েন এইরকম খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করেন তাহলে আমলগুলি কাজে আসবে রোজা কাজে আসবে তারাবি কাজে আসবে আল্লাহ পাক যেন আমাদের শ্যামের তৌফিক দান করেন কেয়াম তারাবির তৌফিক দান করেন ফরজ সুন্নত নফল সমস্ত ভালো এবাদত কবুল করেন গোনা খাতা আল্লাহ মাফ করেন তিন নম্বর আমল রমজান মাসে স্পেশালি কি বলছেন ইফতার করানো ইফতার করানো রমজান মাসে ইফতার করানো ফরজ রোজা এফতার আর অন্য সময় ইফতার করানো যেতে পারে যদি সন্নত নফল রোজা থাকে সহল মাসে ইফতার করেছেন সহলে ছয়টা রোজা অথবা কেউ বিশ্বদারে সোমবারে দেখেন মক্কামুদ্দিনাতে রোজা রাখছে দেখছেন যে ইফতার করাচ্ছে ইফতার যে কোনো সময় করালে নাকি আছে কিন্তু ফরজ রোজার ইফতার করালে বেশি নাকি আছে রোজাদারের সমান সব পাবে নবী করিম সাল্লাহ বলছেন তিনটা হইল কোরআন তেলাওত কোরআন তেলাওত সারা বছর আছে কিন্তু স্পেশালি রমজান মাসটা হচ্ছে কোরআনের মাস রমজান মাস হচ্ছে শাহরুর রমাদান আল্লাহিল কোরআন কোরআন মাস সুতরাং কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াত একটা হচ্ছে শব্দের তেলাওয়াত শুধু পাঠ করছেন আর একটা হচ্ছে আমলের তেলাওয়াত কোনটা বেশি গুরুত্বপূর্ণ আমল একটা লোক হাফেজ মাসাল্লাহ খতম আর খতম খতম আর খতম কিন্তু আমল করে না ভালো করে আর এক লোক খতম হয়তো করতে পারে না কিন্তু আমল করে পুরাপুরি কোরআনের ওপর কোন ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় যে কোরআনের প্রতি আমল করে কারণ কোরআনকে আল্লাহ নাজেল করেছেন সেটাকে আমল করার জন্য প্র্যাকটিক্যাল করার জন্য বাস্তবায়ন করার জন্য হ্যাঁ তেলাওয়াতে হুকমি আল্লাহ শেখ হুসাইম রহমাউল্লাহ বলছেন যে তেলাওত হচ্ছে দুই প্রকার তেলাওতে হুকমি আর তেলাওতে লফজি হুকমি মানে বিধান মেনে চলছেন আপনি আদেশ নিষেধ মেনে চলছেন কোরআনের আপনি আর তেলাওতে লফজি মানে আলফাজের তেলাওত করছেন শব্দের তেলাওত করছেন শব্দের তেলাওত করলে একটা তেলাওত করলে দশ নেকি এর বেশি কিছু না কিন্তু এই নেকির পাহাড় দিয়ে জান্নাত পাবেন না যদি আকিমুসলাতের উপর আমল না থাকে নামাজ কায়েম করো আতুস জাকাতের আমল না থাকে পর্দা ফরজ পর্দা পর্দা যদি মহিলা না করে কোরআনের বিধান না মানে আর যদি শুধু কোরআন খতম করে নাজাদ পাওয়া যাবে না অনেকে মনে করে যে নফল দিয়ে জান্নাত নফল দিয়ে জান্নাত পাওয়া যায় না নফল দিয়ে নাম্বার বাড়বে নফল দিয়ে ওপরে উঠবেন কিন্তু শুধু নফল দিয়ে জান্নাত পাওয়া যাবে না যতই গাড়ির গাড়ি নফল হোক না কেন আসল হচ্ছে ফরজ কাজ যেমন আমরা দুনিয়ার ডিউটিতে আসল আট ঘন্টা ডিউটি এটা মাস্ট করতেই হবে আর তারপরে ওভারটাইম করলে পাবো কিছু আর না করলে না পাবো কিন্তু শুধু ওভার টাইমের জন্য কেউ রাখবে না কোনো কফিল যে শুধু ওভার টাইমের লেবার এগুলো এগুলো হচ্ছে ওভার টাইমের লেবার না ওভার টাইমের লেবার রাখবে না আপনার আসল ডিউটি করেন আর তারপরে তো ওভার টাইম করেন আল্লাহ পাক যেন বুঝার তফিক দান করেন আর কোন নেকামল রমজান মাসে বেশি বেশি তবা করা সারা বছর তবা করবেন কিন্তু এই সময়টা একটা সুযোগ কারণ এই সময় যেভাবে আল্লাহর দিকে মনটা ধাবিত হয়েছে ইসলামের দিকে ফিরেছে নামাজ রোজার দিকে ফিরেছে আল্লাহর ভয় হয়েছে সবসময় সেটা হবে না সুতরাং এই সময় বেশি বেশি তবা করবেন তবা সবসময় তবা দরজা চব্বিশ ঘন্টা খোলা আছে যতক্ষণ মত আসেনি মত আসলে আর তবা হবে না রমজানেও যদি মত আসে মত চলে এসছে আর তবা করছেন আর তবা কবুল হবে না তবা দরজা বন্ধ হয়ে গেছে যেমন ফেরাউনের সামনে তবা দরজা বন্ধ হয়ে গেছিল সুতরাং মরণ আসার আগেই সুস্থ অবস্থায় আল্লাহর হস্তে তবা করেন আল্লাহ পাক তবা করার তফিক দান করেন আর রমজান মাসের আমল হ্যাঁ জি দান খায়রাত বেশি বেশি করবেন দান খায়রাত সারা বছর করতে হবে খালি গরিবকে গরিবের বাড়ি শুধু রমজান মাসে ভর্তি করে দিলাম জাকাত সব দিব রমজানে না ভুল কথা এগুলো আসলে কিন্তু বেশি বেশি দান করা রমজান মাসে বেশি দান করা বেশি দান করা নবীর সোননাথ কানা আজুয়াদা মায়া কোন রমাজান রমজান মাসে রসুল্লাহাম বেশি দানশীল হইতেন সবসময় দানশীল ছিলেন কিন্তু অধিক দানশীল হইতেন কখন রমজান মাসে যখন জিবরাইল আলী সালাম আসতেন কোরআন শোনার জন্য তার কাছ থেকে জি রমজান মাসে যারা পারবেন এতে কাফ করবেন সৌদি আরব আছেন যদি পারেন শেষ দশ দিন মক্কায় চলে গেলেন মদিনায় চলে গেলেন মসজিদে হারা মসজিদ নবীতে এতে কাফ করবেন এগুলো হচ্ছে রমজান মাসের নে কামল রমজান মাসের নে কামল লাইলাতুল কাদার আসছে আরো এবাদবন্দিগি রয়েছে আর সেদিকে যাচ্ছে না রোজা এই যে রোজা রাখছেন রোজাও কমজোর হয় যেমন আপনার শরীর কমজোর হয় ঠিক না রোজাও কমজোর হয় যেমন শরীর আপনার কমজোর হয় আর রোজারও সর্বনাশ হয় যেমন শরীরের সর্বনাশ হয় এখন যদি কেউ বিষ খেয়ে নেয় তো মরবে না মরবে না মরবে কিনা বিষ খেলে আপনার সর্বনাশ তাই না প্রাণটাই নাশ হইল কিন্তু কিছু কিছু জিনিস আছে বিষ নয় মরবেন না কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে আছে না নাই হ্যাঁ আছে মেলা কিছু আছে যার রিয়াকশন আছে সাইড এফেক্ট আছে ওটা খেলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে ডায়রিয়া ধরিয়ে দিবে বা আপনাকে বিছানা বিছানা ধরিয়ে দিবে হাসপাতালে পৌঁছে দিবে আছে না নেই কমজোর করে দিবে এক কথায় তো বেশ কিছু কারণ আছে যেই কারণে শরীর কমজোর হয়ে যায় আর বেশ কিছু কারণ আছে যাতে শরীর শেষ হয়ে যায় সর্বনাশ হয়ে যায় প্রাণ নাশ হয়ে যায় ঠিক তেমনি রোজার ব্যাপারটা রোজার ব্যাপারটা ওই রকমই রোজার ক্ষেত্রে মনে রাখবেন কিছু জিনিস আছে যেগুলোতে রোজা একেবারে নষ্ট হয়ে যায় আর কিছু কারণ আছে যেগুলিতে যেগুলি রোজার দিনে রোজার অবস্থায় হলে রোজা কমজোর হয়ে যায় রোজা কি হয়ে যায় কমজোর হয়ে যায় মনে রাখবেন এখন রোজা কিসে নষ্ট হয় এগুলি বলেন আপনারা শুধু শুনবো আপনাদের কাছ থেকে এক নাম্বার রোজা কিসে নষ্ট হয় এই স্ত্রী সহ রোজার দিনে কেউ যদি স্ত্রী সহবাস করে তাহলে তাতে রোজা নষ্ট হয় এবং সবচেয়ে বড় গুণা সবচেয়ে বড় অন্যায় দেয় রোজা ভঙ্গকারী বিষয়গুলির ক্ষেত্রে সবচেয়ে বড় অন্যায় হচ্ছে স্ত্রী সহবাসের মাধ্যমে রোজা নষ্ট করা এটা হচ্ছে এক নাম্বার তাতে কাজা আছে বড় লম্বা কাফারা আছে ষাট রোজার কাফারা আছে একবারে একটানা আর তওবা আছে তিনটা কাজ করতে হবে জি হ্যাঁ সুতরাং কেউ এরকম কাজ করবেন না যদি অত ইমানের দুর্বল আর যদি শরীর নিজের শরীরকে নিজেকে কন্ট্রোল না রাখতে পারেন তো রমজানে সফর করিয়েন না বিদেশি মানুষ আপনারা বিদেশে আছেন বিদেশি থাকেন হ্যাঁ ঈদের পরে দেশে যান আর এই ঈদের সময় দেশে গিয়ে আর দু চার ঘন্টা বরদাস্ত হচ্ছে না এক শ্রেণী মূর্খ লোকদের আর আসার পরে কতুয়া জিজ্ঞেস করে আসার পরে ফতুয়া জিজ্ঞেস কাম সেরে দিয়ে ফতুয়া জিজ্ঞেস করে আরে কাম সারার আগে ফতুয়া জিজ্ঞেস করতে হবে আপনাকে অন্যায় অপরাধ করার আগে জানতে হবে যে এটা অন্যায় না চলবে আমার জন্য জি দুই নম্বর কারণ রোজা ভঙ্গের পানাহার করা তিন নম্বর কারণ পানাহার পানাহার করলে রোজা নষ্ট হয়ে যায় আল্লাহ কোরআনে বলেছেন অকুলু আশরাবু তোমরা খাও রাতে খাইতুল মিনাল যতক্ষণ পর্যন্ত শুভ সাদেক না হয়েছে তাহলে শুভ সাদেক পর্যন্ত খাও তার মানে দিনে খাওয়া যাবে না তাহলে কোরআনে আছে যে পানাহার করলে রোজা ভঙ্গ হয়ে যায় স্ত্রী সহবাস করলে রোজা ভঙ্গ হয়ে যায় কোরআনে আছে একশো সাতাশি নম্বর আয়াত সুরায় বাকার ওহিল্লাহম তোমাদের জন্য রোজার রাতগুলিতে স্ত্রী সহবাস যৌন সম্পর্ক হালাল করা হয়েছে রাতে হালাল করা হয়েছে তার মানে দিনে দিনে কি হারাম করা হয়েছে ঠিক না তাহলে কোরআনে আছে যে স্ত্রী সহজ করলে রোজা নষ্ট হয়ে যায় তিন তিন নম্বর হচ্ছে যেই জিনিসগুলি খাবার কাজ করে যেটা খাবারের অর্থ বহন করে আপনি খাচ্ছেন না মুখ দিয়ে কিন্তু এমন কিছু করলেন যেটা খাবারের অর্থ বহন করলো নাক দিয়ে ড্রপ দিলেন হ্যাঁ দিয়ে একবার হলকে পৌঁছে গেল ঠিক না আপনি খেলেন না তো বলছে আমি নাকে ড্রপ দিয়েছিলাম কিন্তু আমার গলাতে চলে গেছে ড্রপ চলবে না জন্য নাক দিয়ে ড্রপ দেওয়া রোজার অবস্থায় জায়জ নয় তারপরে এমন ইঞ্জেকশন পুশ করলেন যেটা খাবারের কাজ করে খাবারের স্যালাইন যেটা খাবারের পানির কাজ করছে এগুলো তো রোজা নষ্ট হয়ে যাবে চার নম্বর যেটা তার আগে ইচ্ছাকৃত বীর্যপাত করা সহবাস করলেন না কিন্তু সহবাসের মতো কাজ করে ফেললেন সেটা হচ্ছে ইচ্ছাকৃত হ্যাঁ যৌন চাহিদার সাথে কাম ভাবিয়ে বীর্যপাত করে দাও কেউ যদি হস্তমৈথন করে রোজার দিনে তো রোজা নষ্ট হয়ে যাবে জি চারটা হলো পাঁচ নম্বর ইচ্ছা করে বমি করা চলেন আপনারা তাড়াহুড়া লাগিয়ে দিয়েছে ইচ্ছা করে বমি করা শুধু ইচ্ছা করে কেউ যদি বমি করে তাহলে আর বমি হয়ে গেলে পেটটা খারাপ আর নারীটা পাক দিতে দিতে বমি হয়ে গেল রোজা নষ্ট হবে না হবে না আসতে কেন বলছেন কারণ দেশে ভুল ফতোয়া আছে দেশে ভুল ফতোয়া মুখ ভরে যদি বমি হয়ে যায় তো রোজা নষ্ট হয়ে যাবে বা ফালতু কথা এটা অনিচ্ছাকৃত নারীটা পাক দিয়ে উঠলো মাথাটা চক্কর দিল আর বমি হয়ে গেল তাতে রোজা নষ্ট হবে না সব যদি বমি হয়ে যায় তাও রোজা নষ্ট হবে না তবে বমি হওয়ার পরে যদি আপনি ডায়রিয়ার রুগী হয়ে যান একবারে অসুস্থ হয়ে গেছেন নিস্তেজ হয়ে গেছেন তখন আপনার জন্য রোজা ছাড়া যায় যাতে রোজা ছাড়া যায় রোজা ভঙ্গ হয় না রোজা ছাড়া যায় যাতে ছেড়ে দেন পারছেন না আর পরে কাজা করে নেবেন হ্যাঁ আর কিছু কয়টা হলো পাঁচটা হইলো সিঙ্গা লাগালে রোজা নষ্ট হয় এটা এমাম আহমদের মত আর অনেক মহাদিসিন কেরামদের মত বিষয়টাতে লাভ আছে নবী নিজে সিঙ্গা লাগিয়েছেন তবে সতর্কতামূলক এই মাসলায় সতর্কতা হচ্ছে যে দিনে সিঙ্গা না লাগিয়ে রাত্রে লাগাবেন এটা নিশ্চিত নাই কারণ তিনজন আইমাই গ্রাম বলছেন যে এতে রোজা নষ্ট হয় না রোজা কমজোর হয়ে যায় রোজা কমজোর হয়ে যায় যাই হোক আল্লাহ আলাম সতর্কতা এতে এতে আছে যে রোজা দিনে আপনার সিঙ্গা লাগাবেন না জি ছয় ছটা হলো সাত নম্বর মহিলাদের মহিলাদের এই রোজার দিনে যদি মাসিক ঋতু চলে আসে অথবা প্রসাব বেদনা উঠে ব্লিডিং শুরু হয় প্রসাব বেদনার সাথে যদি ব্লিডিং শুরু হয় হ্যাঁ তাহলে সেটা বাচ্চা হওয়ার জন্য ব্লিডিং নেফাস তাহলে তাতে রোজা নষ্ট হবে কিন্তু এমনি মাঝে মাঝে গর্ভবতীদের ব্লিডিং হয় তাতে রোজা নষ্ট হবে না গর্ভবতীদের এমনি মাঝে মধ্যে রক্ত আসে কিন্তু বাচ্চা হবে না বাচ্চা সেই সময় হয়নি বা হবে না বাচ্চা হওয়ার ব্যথাও না তাহলে তাতে রোজা নষ্ট হবে না এই ছিল রোজা ভঙ্গের কারণ রোজা দুর্বল হার কারণ কি অশ্লীল কথা বলা গিবোধ করা চুগলখড়ি করা মিথ্যা কথা বলা ধোকাবাজির কথা বলা তাই না এই ইত্যাদি মেলা কথা আছে আচ্ছা অশ্লীল কথা বললেন অশ্লীল দেখলেন রোজা কমজোর হবে না অশ্লীল কথাও বললেন না অশ্লীল দেখলেন অশ্লীল শুনলেন অশ্লীল গান আর শুনছেন খুব মজা লাগছে রোজা কমজোর হবে না হবে না হবে না তাহলে শুধু অশ্লীল কথা বলে তো কাজ হবে না জি হ্যাঁ দুটো কথাই বলছি এমন কোন কাজ করা যাতে আল্লাহ অসন্তুষ্ট হন এমন কোন কাজ করা অথবা কথা বলা যাতে কি হয় আল্লাহ অসন্তুষ্ট হন রোজার অবস্থায় এমন কথা বলছেন বা কাজ করছেন যাতে আল্লাহ নারাজ হচ্ছেন তাতে কি হয়ে যাবে রোজা কমজোর হয়ে যাবে রোজা কমজোর হয়ে যাবে সব কথা চলে আসবে এতে কোন ফরজ অজেবে ঘাটতি করছেন রোজার অবস্থায় রোজা কমজোর হবে না হবে না ফরজ অজেবে ত্রুটি করছেন রোজার অবস্থায় রোজা কমজোর হবে না হবে না রোজার দিনে অনেকে যাদের ডিউটি ফিউটি নাই আসর পর্যন্ত ঘুমায় জানেন কি জানেন না কি করে আসর পর্যন্ত ঘুমায় তাদের মধ্যে কিছু লোক আছে একটু ভালো জোহরের নামাজটা পড়ে নেওয়া ধাই করে আবার ঘুম দেয় আবার ঘুম আবার আসর পড়ে আবার ঘুম মাগরেবের আগাখানে উঠে তখন মসজিদে ছুটে যে কোথায় ফিরি তারি পাবো এরকম কিছু লোক আছে যাদের ডিউটি থাকে না খবর আছে আমাদের কাছে সব বিদেশি লোকেরা কিন্তু রুজি রোজগারের জন্য আসে সেই জন্য হয়তো এরা একটু ছোটাছুটি করে এদের মধ্যে সংখ্যা কম আছে কিন্তু লোকাল মেলা লোক ওইরকম আছে ফাঁসেক লোক সারাদিন ঘুমায় ফজর ওই যে সাহারি খেয়ে শুয়েছে ফজর পড়ে জোহর হইল জোহরে উঠে খুব কোন রকম একটু হয়তো নামাজটা পড়লো আবার দিল ঘুম আবার আসর পরে দিল ঘুম এরকম মেলা হাফেজ আছে মসজিদে ডিউটি করে আর কাজ কি আছে নামাজটা পড়িয়ে দাও আর ঘুমা আর কোনো কাজ আছে এক খতমের তৌফিক হয় না মেলা লোকের খবর নিয়ে দেখেছি ও মাগরেবের আগাখানে উঠে তাড়াতাড়ি করে ইফতারি খুঁজে যে কোথাও ইফতারি পাই কিনা তো সারাদিন যদি রোজার অবস্থায় ঘুমান ফিরিয়ে আছেন ছুটি আছে সেই জন্য তো রোজা কমজোর হবে না অবশ্যই কমজোর হবে অবশ্যই কমজোর হবে আল্লাহ পছন্দ করেন না যে আপনি সারাদিন ঘুমান এই রোজা আল্লাহ এদের নিজে অলস হয়ে যাও রোজা রেখে রোজা রেখে সক্রিয় হও তুমি রোজা রেখে আরো সুস্থ হও রোজা রেখে আরো শক্তিশালী হও বীর মুজাহিদ হও এই জন্য আল্লাহ রোজা ফরজ করেছেন জি রোজার দিনে যদি কেউ জামাত ছাড়ে জামাতে নামাজ পড়া ফরজ অজেব জোহরের নামাজে গেলেন না ঘুম ভাঙল না যখন জোহরের নামাজ তখন আপনি বাথরুমে অথবা ঘুমিয়ে বিছানায় আসরের সময় আবার বাথরুমে থাকতে থাকতে জামাত হয়ে গেল আসরে জামাতের সময় আপনি বাথরুমে বাথরুম থেকে বেরোতে বেরোতে জামাত হয়ে গেল রোজা কমজোর হবে না হবে না বলেন না কেন আপনারা কমজোর হবে কারণ আপনি ফরজ অজেবে ঘাটতি করলেন তাহলে মনে রাখবেন যদি রোজার দিনে ফরজ অজেবে কমতি করেন ঘাটতি করেন তাহলে রোজা কমজোর হবে যে যত ঘাটতি করবেন তত তার রোজা কমজোর হবে আর একটা দিক নেন রোজার দিনে হারাম কথা নাজাইজ কথা কাজ বললে করলে রোজা কি হয়ে যায় কমজোর হয়ে যায় হারাম কথা কাজ বললে অথবা হারাম কাজ করলে রোজা কমজোর হয়ে যায় এতে সব কথা চলে আসবে চুগলখড়ি করা না মিমা গিবোধ করা হ্যাঁ অন্তরের পাপ হিংসা বিদ্বেষ শত্রুতা কথা বোঝা গেছে কারো ক্ষতি করার চেষ্টা করা এইরকম বহু পাপ আছে অন্তরের হ্যাঁ তারপরে চিৎকার করে কথা বলা চিৎকার করে মানুষকে ধমক দিয়ে কথা বলা শাসানি দিয়ে কথা বলা <clears throat> হইচই করা বিনা কারণে হইচই করা এ সমস্ত কিছু এইরকম বহু অন্যায় নাজায়জ হারাম কথা কাজ আছে যেগুলোতে কি হয়ে যায় রোজা কমজোর হয়ে যায় সুতরাং রোজার দিনে আপনি মিথ্যা কথা বলবেন না চুগলখড়ি করবেন না গিবোধ করা সবসময় হারাম মিথ্যা কথা বলা সবসময় হারাম কিন্তু রোজার দিনে রোজাটাও কমজোর হয়ে গেল আপনার <clears throat> এই জন্য পিএনবি মোহাম্মদ রসুল্লাহ বলেছেন মুসলিম শরীফে হাদিস রয়েছে মাল্লাম ইয়াদা কাউলা জুর মাল্লাম ইয়াদা কাউলা আপনাদের ওই যে ইটা লাগানো আছে সাইনবোর্ডটা ওইটাকে ঠিক করে ওইটাতে হাওয়া লাগছে মনে হচ্ছে হ্যাঁ, কোথায় ওটা ওপরে বলছেন নবী মাল্লাম ইয়াদা কাউলাজুর কেউ যদি মিথ্যা কথা বলা না ছাড়ে বল আমাল মিথ্যা আচরণ না ছাড়ে ফালাইস আলিল্লাহ হাজা তাহলে আল্লাহর কোনো দরকার নেই দা তো যে সে ছাড়ুক আর নাই আর নাই মানে আল্লাহ ও রোজার ধার ধারে না তাহলে রোজার দিনে যদি কেউ মিথ্যা কথা বলে মিথ্যা লিখে বিল বানাইলেন মিথ্যা যারা বিলের কাজ করেন বিল বানান মিথ্যা বিল লেখাইলেন গেলেন কোম্পানির কাজে বিশ টাকার পারচেজ করলেন দেখাইলেন পঁচিশ টাকা ৩০ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ এইরকমই <clears throat> ডিউটিতে আছেন মোদি টেলিফোন করছে যে তুমি কোথায় আছো আছেন আপনি আপনার নিজের কাজ ছেড়ে বাড়ছেন রাস্তা রাস্তায় বলছেন যে আনাফি সগল কোম্পানির কাজে তোমার কাজে আছে তোমাদের কোম্পানির কাজে আছে মিথ্যা কথা বললেন না বললেন না এরকম বহু মিথ্যা কথা হইতে পারে হ্যাঁ অনেকে আছে টাকা পাবে আপনাকে টেলিফোন করছে হ্যাঁ টেলিফোন উঠিয়ে ভাই কোথায় আছেন আপনার সাথে একটু দরকার টাকাটা যে পাওনা ছিল বলছে ভাই আমি দূরে আছি ভাই আমি দূরে আছি কারণ দেখা হলে তো টাকার টাকাটা হ্যাঁ, করবে যে আমি দূরে আছি বা ছেলেরাকে শিখাচ্ছেন যে বলে দে যে নাই বাড়িতে নাই করে টেলিফোন ওলারা অনেকে এরকম করে এইরকম বহু মিথ্যা কথা বলা মিথ্যা আচরণ করা মিথ্যা লিখা এইরকম যতগুলি পাপ আছে তাতে রোজা কমজোর হয়ে যায় সুতরাং সমস্ত পাপ থেকে বেঁচে থাকবে চোখের পাপ থেকে বেঁচে থাকবে রোজার অবস্থায় খবর দেখা যাবে না খবর শোনা যাবে না হ্যাঁ টিভিতে খবর দেখা যাবে না যাবে অসুবিধা নেই মহিলা পড়লে তো অভ্যস্ত হয়ে গেছে কি করব মহিলা ছাড়া তার কোনো খবরও নাই তাই না ঠিক না বলছেন না যে আপনারা এ বলছে যাবে একটা ফতো যে যাবে আপনারা কি বলছেন মহিলা খবর পড়ছে রোজার দিনে আপনি দেখছেন যাবে হ্যাঁ না রোজা দুর্বল হবে হ্যাঁ মহিলা ছবি দেখা জায়েজ জায়েজ নয় অনেক আজকাল মোবাইলে মা বোনের ছবি রাখছেন বাড়িতে বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠান হয়েছে পার্টি হয়েছে ওই মা বোনের খাল্লা ফুফু আত্মীয় স্বজন বংশধর সবার ছবি নিয়ে এসছেন বিয়ের ছবি নিয়ে এসছেন আর সবকে বন্ধুদেরকে দেখাচ্ছেন রোজার দিনে হারাম কাজ তো করছেন সারা বছরই হারাম এটা কাজ কিন্তু রোজার দিনে করলে রোজা কমজোর হবে কি হবে না করেন না করেন না অনেক অনেকে বেহায়া আছে ওর মা বোনের ছবি সবকে দেখাচ্ছে ও যে দেখবি আমার ভাবির ছবি দেখবি এই যে আমার ভাইয়ের বিয়ে এই যে আমার ভাবির ছবি এক লোক নিজের স্ত্রীর ছবি দেখাচ্ছে দেখবি বিয়ে করে এসছে আমার বউকে দেখবি এই যে আমার বউর ছবি সবকে দেখাচ্ছে এরা হচ্ছে ফাঁসে এরা তারা বুঝতে পারছেন সারা বছর গুণা সবসময় গুনার কাজ আর রোজার দিনে এগুলো করলে রোজা কমজোর হয় এইরকম যে কোনো হারাম নাজাজ কাজ করলে রোজা কমজোর হয় আর ফরজ অজেবে ঘাটতি করলে রোজা কমজোর হয় রোজার একটা বিষয় হচ্ছে নিয়ত করা নিয়ত করা রোজার নিয়ত আপনারা করেন না করেন না হ্যাঁ করেন না নিয়ত করেন না কে কে রোজার নিয়ত করে হাত ওঠান নিয়ত করেন কি না করেন করেন রোজার নিয়ত করেন কেমন করে করেন হ্যাঁ বইলে করেন না মুখে করেন না কিসে করেন এইখানে না এখানে করেন এইখানে এইখানে রোজার নিয়ত আছে কোথায় আছে এই যে বললেন যে রোজার নিয়ত করি না ভুল বলেছেন কিন্তু হ্যাঁ আপনার নিয়ত ঠিক আছে বলার ঠিক আছে কিন্তু রোজার নিয়ত আমরা করি রোজার নিয়ত করা ফরজ শুনে রাখেন রোজার নিয়ত করা ফরজ আর পড়া বেদাত হারাম এখানে পড়া হচ্ছে হারাম বেদাত গুনহার কাজ বেদাত কাবিরা গুনা আর এখনো নিয়ত করা হচ্ছে ফরজ ইন্নামাল আমাল নিয়াস যে কোনো আমল নির্ভরশীল কিসের ওপর নিয়তের ওপর নিয়ত করতে হবে নিয়ত পড়তে হবে না পড়া বেদাত নবীর তরিকা নয় মানুষের তরিকা সাহাবির তরিকা নয় আবু হানিফার তরিকা নয় সার ইমামের কোন ইমামের তরিকা নয় এটা কারো তরিকা নয় এটা ইসলাম এটা হচ্ছে মানুষের বেদাতিদের তৈরি করা তরিকা নামায় তো আনাসুমা গাদান এটা হারাম বলা এটা বলা কি হারাম শুনে রাখেন ভালো করে এটা বললে রোজা হবে না শুনে রাখেন আর একটু হয়তো কাউকে রাগ লাগবে যে রোজা রোজাতে নামাই তো পড়ছেন কিন্তু সুস্থ ঠান্ডা মেজাজে বুঝার চেষ্টা করেন ঠান্ডা মেজাজে বুঝার চেষ্টা করেন আমি কি বললাম কেউ যদি মুখে বলে সাহারি খাওয়ার সময় নামাই তানাসুমা গাদান তার রোজা হবে না ভালো করে শুনে রাখেন দলিল শুনেন নবী করিম বলছেন সহি মুসলিমের হাদিস মান আমেলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়ারাদ্দুন কেউ যদি এমন কোন আমল করে যার ওপর আমার আদর্শ নয় আমার নির্দেশ নয় এটা আমার আদর্শ নয় এরকম কাজ করলে এরকম আমল করলো ফাহুয়ারাদ্দুন সেটা প্রত্যাখ্যাত ছুঁড়ে ফেলে দেওয়া হবে সেটা কি করা হবে আল্লাহ ছিঁড়ে ফেলে দিবেন তার মুখে নেবেন না আল্লাহ কবুল করবে না রেজেক্টেড সেটা রদ হয়ে যাবে বলেন আমল করলেন রোজার আমল কিন্তু তাতে নামাই তো করলেন লাইসা আলী আমরনা রসুল্লাহামের আদর্শ নয় চার খলিফার আদর্শ নয় চার ইমামের আদর্শ নয় সাহাবাই কেরামদের কারো আদর্শ নয় তাবেইনদের আদর্শ নয় এটা হচ্ছে মন গড়া মোল্লা বিদাতি মোল্লাদের তৈরি করা যখন নবীর ইসলাম নয় এটা এ নামাই তো পড়া ফাহুয়ারাদ্দুন সেই রোজা কি হয়ে যাবে সেই আমলটি যে আমলে বেদাত করবেন সেই আমলটি নষ্ট হয়ে যাবে ভালো করে শোনেন যে আমলে বেদাত করবেন সেই আমলটা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ভালো করে শোনেন আর যেই আমলে শিরিক করবেন সেই আমল তো নষ্ট হবে অতীতের সমস্ত আমল নষ্ট হবে সেরেক আর বেদাতে পার্থক্য সেরেক আর বেদাতে পার্থক্যটা শুনে রাখেন আজকে সেরেক করলে কি হয়ে যায় কে বলবেন আমার কথাটা বুঝেছেন কি বুঝেননি অতীতের সমস্ত আমল নষ্ট হয়ে যায় কোরআনে করিমের দুটো জায়গায় কথা বলা হয়েছে লাইন আশরাক্তা লাইয়াহবাতান্না আমালোকা হে নবী তুমিও যদি শেরিক করো তোমার আমল বরবাদ হয়ে যাবে মানে অতীতের সমস্ত আমল কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আল্লাহ আঠারো জন নবীর কথা এটা ছিল সুরে জুমারের আয়াত আঠারো জন নবীর কথা সুরে আনামে আল্লাহ বর্ণনা করা বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবে তানহুম্মা কানু ইয়ামালুন এরাও যদি শির করত তাহলে তাদের আমলগুলি সব নিষ্ফল হয়ে যেত বরবাদ হয়ে যেত বাতিল হয়ে যেত বোঝা গেছে আঠারো জন নবীকে আল্লাহ সাবধান করছেন এরাও যদি এইরকম কাজ করত শিরিক করতো ওয়ালাউ আশরাকু তাদের আমলগুলি সব জিন্দগির বরবাদ হয়ে যেত সব নষ্ট হয়ে যেত তাহলে যারা একবার মাজারি সেজদা করবেন একবার জাদুটনা করবেন বান মারবেন দোয়া তাবিজ করবেন একবার যারা পীরের কাছে কি পীরের পায়ে সেজদা দিবেন যোগবেন হ্যাঁ একবার যারা বলবেন যে হে গৌস মাদাত ইয়া খাজা মাদাত ইয়া আটরসি বাবা দিতে পারে শাহজালাল বাবা দিতে পারে যারা এইরকম বিশ্বাস রাখেন লাইহাবাতান্না আমালুকা জিন্দগির সমস্ত আমল বরবাদ জিন্দগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে আর যারা বেদাত করবে যে আমলটাই বেদাত করবে আমলটা বরবাদ হয়ে যাবে জোহরের নামাজ পড়ে এসছেন বা আসর পড়ে এসছেন একটু আগে আসরে পড়েছেন নাওয়াই তালা তালা কাবাতি আল্লাহ অনেকে পড়েছেন না পড়েন নেই অনেকে পড়েছেন এখন হয়তো হাত উঠাবেন না আর হাত উঠাইতে বলবো না বিদাতি কাজে হাত উঠাইতে বলবো না যে কে করে এসছেন বিদাত লুকিয়ে রাখেন এই এই দোষকে লুকিয়ে রাখেন আর তবা করেন যদি আসরের নামাজে জোহরের নামাজে এই নামাজ তো পড়ে এসে থাকেন ওই নামাজটা বরবাদ হয়ে গেছে ওই নামাজটা কি হয়েছে বরবাদ হয়েছে ষাট বছর নামাজ পড়েছেন আর ষাট বছরের প্রত্যেকটা নামাজে নামাজ তো পড়েছেন আপনি অথবা আপনার বাবা সমস্ত আমল বরবাদ হয়ে গেছে ফাহুয়ারা তুম সেটা প্রত্যাখ্যাত বরবাদ হয়ে গেছে সুতরাং নিয়ত এখান থেকে যখন মসজিদে আসছেন নিয়ত করে আসছেন আমি আসর পড়তে যাচ্ছি এখন মাগরীব পড়তে যাচ্ছি এইটাই অন্তরের নিয়ত নিয়ত মানে অন্তরের সংকল্প আপনারা যে জাকাত দেন জাকাতের নিয়ত পড়েন জাকাত দেন না দেন না হ্যাঁ ভাই জাকাত দেন আপনারা কেউ জাকাতের নিয়ত আছে কোনো গদ বাঁধা কিতাবে যেমন নাওয়ায় তান আসুমা গাদান আছে নাওয়ায়তুল ওসাল্লিয়া আছে জাকাতের কেন নিয়ত বানায়নি বিদাতি মোল্লারা ওদেরকে বলেন যে এত কেন ঘাটতি দুটো শুধু দুটো ইবাদতের নিয়ত নামাজের নিয়ত পড়াই আর রোজার নিয়ত পড়াই জাকাতের নিয়ত পড়াই না সাদকার নিয়ত পড়াই না বোঝা গেছে পর্দা আপনার বিবি যে পর্দা করছে বোরখা পড়ছে বোরখা পড়ার নিয়ত পড়াই না এবাদত নয় এগুলো সব এবাদত এগুলো আল্লাহর অস্ত্রের নিয়ত পড়বেন না বেদাতি কাজ করবেন না এসব ছেড়ে দেন সুন্নতি তরিকায় অন্তর থেকে এই নিয়ত আছে যে রমজান মাস আমি রোজা রাখবো সাহারি খেতে পারি আর না পারি সাহারি খেতে পারি আর না পারি আমি রোজা রাখবো এই ছিল নিয়ত সম্পর্কে নিয়ত ফরজের ফরজের নিয়ত আপনাকে ফজর আগে করতে হবে রমজান মাস যখন চলছে তো অলরেডি নিয়ত আছে রমজান মাস আছে তখন অলরেডি আপনাদের নিয়ত আছে এটা হচ্ছে নিয়ত আর যখন আপনি নফলে রোজা রাখবেন তখন দিনেও নিয়ত করা যেতে পারে যদি কিছু না খেয়ে থাকেন বাসি বেড়ে থাকেন তো দিনেও নিয়ত করা যেতে পারে সমস্যা নেই আর প্রতিদিন আপনাকে নিয়ত করতে হবে অন্তরে জরুরি নাই বা সাহারি খেতেও জরুরি সাহারি খাওয়া সন্ন্যত সাহারি খাওয়া হচ্ছে সন্ন্যত কিন্তু আপনার নিয়ত থাকা যে আগামী দিনে আমি রোজা আছি আজকে ইনশাল্লাহ আমি পড়ছি আবার রোজা রাখবো গোটা রমজান মাসে রোজা রাখবো এই একটা নিয়তি আপনার সারা মাসের জন্য যথেষ্ট প্রতিদিন সাহারি খাওয়ার সঙ্গে অটোমেটিক্যালি নিয়ত হচ্ছে এটা হচ্ছে নিয়ত এই ছিল সংক্ষেপে এই বিষয়গুলি নিয়ে আলোচনা সময় শেষ দিকে আমাদের সামনে শুক্রবারের পরের শুক্রবারে চোদ্দই রমজান ইনশা আল্লাহ তালা বড় মাহফিল আছে আর অন্য অন্য শাইখেরা আসবেন জুমার পর থেকে আমাদের এখানে সভা শুরু হবে ওর জন্য প্রতিযোগিতার পেপার আছে এখানে আপনারা যারা এতে অংশ নিতে চান এগুলো নিয়ে যাবেন এখান থেকে আর নিয়ে গিয়ে প্রশ্নের উত্তরগুলো লিখে জমা দেবেন ইনশা আল্লাহ তালা তাতে পুরস্কার পাবেন এই এই ছিল একটি ঘোষণা দোয়া করবেন রোজার অবস্থায় সব সময় দোয়া কবুল হয় রোজার অবস্থায় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সব সময় দোয়া কবুল হয় এটা হচ্ছে সহি হাদিস আর ইফতারির সময় দোয়া কবুল হয় মর্মে যে হাদিসটি আছে সেই হাদিসটিকে মহাদিসের কেরাম জয়ীব বলেছেন তারপরে যেহেতু সারাদিন দোয়া কবুল হয় এই জন্য এই সময়ও শেষ সময় অবশ্যই দোয়া কবুল হবে খালেস অন্তরে দোয়া করেন এবং সুন্নতি দোয়াগুলি পড়তে থাকেন কোরআন এবং যে দোয়াগুলি আছে পড়তে থাকেন নিজের ভাষায় দোয়া করেন জরুরি নয় যে আরবিতেই দোয়া হইতে হবে রব্বানা আতেনা দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা ওয়াকিনা আজাবান্নার এটা হচ্ছে সবচেয়ে ব্যাপক অর্থপূর্ণ দোয়া নবী করিম সাল্লাম এই দোয়াটি অনেক বেশি বেশি করতেন কানা আকসার দুয়াই রাসুলিল্লাহ সাল্লাহ আলি সাল্লাম রাসুল্লাহ অধিকাংশ সময়ের দুয়াই থাকতো রব্বানা আতেনা ফির দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা ওয়াকিন আজ আবান্নার হে আমাদের প্রতিপালক দুনিয়া তো আমাদেরকে কল্যাণ দান করো আর পরকালেও কল্যাণ দান করো আর জাহান্নামের আজাব থেকে রক্ষা করো দুনিয়ার সমস্ত কল্যাণ সুস্থতা ধন সম্পদ রুজি রোজগার সব চেয়ে ফেললেন পরিবার ছেলে মেয়ে ভালো সবকিছু চেয়ে ফেললেন আর আখেরাতের সার্বিক কল্যাণ চাইলেন আখেরাতে মতের পর থেকে শুরু করে একবার জান্নাত পর্যন্ত সব চেয়ে ফেললেন আপনি দোয়া কর রব্বানা জালাম নানফাসানা ওয়াইল্লাম তাকফিল্লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين دعا পড়েন ইফতারির